নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ আল্লাহু আকবার আওয়াজ তুলে জালিমের মসনদ কর চুরমা দেখতে চাই না ধর্ষিতা মা বোন চাই না শুনতে হাহাকার আল্লাহু আকবার আওয়াজ তুলে জালিমের মসনদ কর চুরমা দেখতে চাই না ধর্ষিত মা বোন চাই না শুনতে হাহাকার আল্লাহ আকবার আওয়াজ তুলে জালিমের মসনদ কর চুরমা দেখতে চাই না ধর্ষিত মা বোন চাই না শুনতে হাহাকার খালিদের মতো বাঁচতে চাই বুড়া খালিদের মতো বাঁচতে চাই দেখতে চাই বদরের বিজয় যে আ নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ জান্নাত পাওয়ার আশা নিয়ে চল ছুটে চল ওই ময়দানে মরলে শহীদ আর বাঁচলে গাজি স্লোগান তোল সমান তালে জান্নাত পাওয়ার আশা নিয়ে চল ছুটে চল ওই ময়দানে মরলে শহীদ আর বাঁচলে গাজি স্লোগান তোল সমান তালে জান্নাত পাওয়ার আশা নিয়ে চল ছুটে চল ওই ময়দানে মরলে শহীদ আর বাঁচলে গাজী স্লোগান তোলো সমান তালে জীবন তোমার খোদার হাতে জীবন তোমার খোদার হাতে তাই শহীদ হয়ে যাও ময়দানে নিন্দিত শাসকের মসনদ ভাঙো গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ নিন্দিত শাসকের মসনদ ভাঙুন গড়ে তোলো ইসলামী রাজ আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ উমরের মতো সাহস নিয়ে জোর কদমে সামনে চলো বাধার পাহাড় যাও পেরিয়ে কণ্ঠে বিজয়ের স্লোগান তোলো উমরের মতো সাহস নিয়ে জোর কদমে সামনে চলো বাধার পাহাড় যাও পেরিয়ে কণ্ঠে বিজয়ের স্লোগান তোলো আবার বাজুক সেই বিজয়ের সুর আবার বাজুক সেই বিজয়ের সুর আবার বাজুক সেই বিজয়ের সুর আসুক ফিরে সেই ইসলামীরা নিন্দিত শাসকের মসনদ ভাঙো গড়ে তোলো ইসলামীরা আবার ফিরে আনো সোনালি সুদিন আর নন্দিত সমাজ নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোল ইসলামী রাজ আবার ফিরে আন সোনালি সুদিন আর নন্দিত সমাজ নিন্দিত শাসকের মসনদ ভাঙ গড়ে তোল ইসলামী রাজ আবার ফিরে আন সোনালি সুদিন আর নন্দিত সমাজ আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে